এই পাঁচ জনের এই পাঁচজনের উল্লেখ করে আল্লাপাক সমস্ত নবীদের কথা উল্লেখ করছেন আচ্ছা সমস্ত নবীদেরকে আল্লাপাক যেই দিনের শরীয়ত দিচ্ছেন সেই শরীয়তের বিষয়বস্তু সেই নির্দেশনাটা কি ছিল আন আতিমুদ্দিন আওয়ালা তাতাফাররাকু ফি তাদের সবাইকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আনাকিমুদ্দিন দিন কায়েম করো অথবা দিন কায়েম রাখো ওয়ালা তাতাফার রাখুফি আর এই ব্যাপারে তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হইও না তাফারুক সৃষ্টি করিও না ফেরকা সৃষ্টি করিও না তাহলে এখানে আল্লাহ পাক বলছেন কি আকিমুদ্দিন দিন কায়েম করতে বলছেন সমস্ত নবীদেরকে ওয়ালা এবং এই ব্যাপারে যেন কোনো ফেরকা তৈরি না হয় সে ব্যাপারেও আল্লাপাক সতর্ক করছেন তাহলে এই মুদ্দিন দিন কায়েম বলতে কি বোঝানো হয় যে সমস্ত নবীদেরকে আল্লাপাক যে নির্দেশটা দিয়েছেন এটার আমরা প্রথমে আমরা তাফসিরের শুরুতে একটা বিষয় বলছি যে কোরআনে কারিম নিজে নিজে বোঝা যাবে না নিজে নিজে বোঝাটা বোঝার পরে এই বুঝটাকে সাহাবাই কেরামের বুঝের সাথে মিলাইতে হবে তাবেইনে কেরামের বুঝের সাথে মিলাইতে হবে তাবে তাবেইনে কেরামদের বুঝের সাথে মিলাইতে হবে সালাফে সালেহিনদের বুঝের সাথে মিলাইতে হবে নিজে নিজে বোঝা যাবে না নিজে নিজে বুঝতে বুঝতে গেলে কত রকমের ব্যাখ্যা হতে পারে আঠিল দিনের নিজে নিজে যদি দিন কোরআন বুঝতে যায় তাহলে আমাদেরকে এই কথাটা বুঝতে হবে কাদের থেকে কাদের থেকে বুঝবেন সাহাবাই কেরাম থেকে তাবেইনে থেকে তাবে থেকে একটু আগে আমরা বলছি আমরা ইবনে আব্বাসের কাছে জিজ্ঞাসা যে ইবনে আব্বাস আমাদেরকে ব্যাখ্যা করে দিবেন বলতে বোঝায় আমাদেরকে হাসান আল সুত্তি তারপরে তারা ব্যাখ্যা করে দিবেন আমরা তাদের ব্যাখ্যা গ্রহণ করব। আমরা ডক্টর ইমাম হুসাইনের ব্যাখ্যাও গ্রহণ করব না পৃথিবীর অন্য কোনো আলেমের ব্যাখ্যাও আমরা গ্রহণ করব না তারা কোরআনের ব্যাখ্যা দেওয়ার অধিকারী নয় কোরআনের ব্যাখ্যা দেওয়ার মালিকানা তাদের নাই ওই পরিমাণ এলেমও নাই তাদের অধিকারও নেই তাহলে আমরা ব্যাখ্যা নিব কার থেকে ও ইবনে আব্বাস থেকে ইবনে মাসুদ থেকে এটার ব্যাখ্যা নিব ব্যাখ্যা নিব হাসান আল বসরি থেকে সাইদ ইবনে জোবাইর থেকে কাতাদা থেকে সুদ্দি থেকে রাহে মাহমুল্লাহ তাদের ব্যাখ্যা নিব কিন্তু আমরা দেখা যায় এগুলো নিয়ে ঝগড়া করি কয় অমুক সাইকে একামতের দিনের এই ব্যাখ্যা দিছে অমুক সাইকে অমুক সাইক ব্যাখ্যা দেওয়ার কে তাকে কে অধিকার দিছে ব্যাখ্যা দেওয়ার তার কাছে ব্যাখ্যা দেওয়ার ওই এলেম আছে ব্যাখ্যা দিবেন কে বলে গেছে ইবনে আব্বাস ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহমা যদি ব্যাখ্যা দেন আমাদের কারো আপত্তি আছে কি বলেন কিন্তু আমি ব্যাখ্যা দিলে কারো কাছে মনে হবে যে সাহেকে ভালো কথা বলছে কারো কাছে এটার আপত্তি থাকবে কিন্তু ইবনে আব্বাস যদি ব্যাখ্যা দেয় তাহলে পৃথিবীর কোনো সুন্নি মুসলমানের আপনার এখানে ডিবপ করার কোনো অবকাশ নাই যে এই ব্যাখ্যা কার ইবনে আব্বাস রাজি আল্লাহ হুমান এই ব্যাখ্যা ইবনে মাসুদ রাজি আল্লাহ হুমান এই ব্যাখ্যা সাইদ ইবনে জোবায়ের রাহেমাহুল্লাহ এই ব্যাখ্যা দহাক রাহেমাহুল্লাহ কিন্তু আমরা এই কোরআন বুঝার এই মানহাজটা বলে গেছে এটার নাম মানহাজ অনেকে মানহাজ বুঝে না আকিদা বিশুদ্ধ হওয়ার সাথে সাথে মানহাজ বিশুদ্ধ হওয়া জরুরি আকিদা যেমন সহি করতে হবে বিশুদ্ধ করতে হবে মানহাজটা বিশুদ্ধ করতে হবে মানহাজ মানে এটার নাম মানহাজ মানে আপনি কোরআন বুঝবেন শাব্দিকভাবে বুঝতেছেন আপনি আকিমুদ্দিন এখন দিন কায়েম করো তো শব্দটা আপনার কাছে কেমনে কায়েম করবো এখানে দিন কায়েম করা বলতে কি বোঝায় এরকম অনেক প্রশ্ন এখানে আছে না এই এই শব্দটার ব্যাখ্যা নিবেন ওই সাহাবাই কেরাম থেকে তাবে কেরাম থেকে তাবে তাবে কেরাম থেকে এই এটা এখান থেকে নেওয়া এটার নাম মানহাজ মানে মানহাজ যারা সালাবদের থেকে ব্যাখ্যা নিবে সালাব বলতে কারা সাহাবাই কেরাম তাবে কেরাম তাবে তাবে কেরাম যুগে যুগে এই এত্তেবার উপরে এহসান এহসানের সাথে এদেরকে যারা এত্তেবা করছেন সে সমস্ত মুফাসরিনে কেরাম সে সমস্ত মহাদ্দেসিনে কেরাম সে সমস্ত ফোকাহায় কেরাম সে সমস্ত সালাফে সালেহীন তাদের বুঝের সাথে আমার বুঝটাকে মিলানো এটার নাম হলো সহিমানহাজ আর তাদের বুঝ বাদ দিয়ে যে তারা কিচ্ছু বুঝে নাই যদি বলি যে আমি এটা সাহেদ ইবনে জোবাইয়ের এই ব্যাখ্যা দিছে সাহেদ ইবনে জোবাইয়ের বুঝে নেই বুঝছে কে আমরা বুঝছি এটার নাম ভুল মানহাজ বাতিল মানহাজ গলত মানহাজ আমার কথাকে বুঝাইতে পারছি তাহলে এই একামতে দিনের ব্যাখ্যা নিয়ে তর্ক বিতর্ক করার কিছু নাই ফেসবুক বাইরে ইন্টারনেট বাইরে মাঝে মাঝে দেখি কেউ এই এইগুলা নিয়ে বিতর্কে ব্যস্ত বেহুদা কাজে ব্যস্ত যে একজনে কয় একামতে দিন এরকম একজনে কয় এরকম আসলে কারো বলার অধিকার নাই আমরা দেখবো সাহাবাই কেরাম কি বলছে তাবে কেরাম কি বলছে তাবে তাবে কেরাম কি বলছে বাস তাদের কথাগুলো আমরা শুনবো আর বুঝবো তাহলে আর কারো কোনো দ্বিমত কারো ব্যাখ্যা করার কোনো অজুহাত সেখানে নাই আচ্ছা এবার আমরা আসি তাহলে একামতের দিন বলতে কি বোঝায় সাহাবাই কেরাম তাবে নেকেরাম সালাফেরা কিভাবে বুঝছেন এটাকে এই তাফসিরটার নাম হলো জুবদাতুর তাফসির জুবদাতুর তাফসির মানে আহলুসন্না ওয়াল জামাতের যতগুলো তাফসির আছে তাফসিরে তবারি তাফসির ইবনে কাসির তাফসিরে কুরতুবি তাফসির ইবনে আবি হাতেম আরো তাফসিরে রুহুল মানি এরকম যতগুলো আহলুসুন্নাওয়াল জামাতের তাফসির আছে সবগুলা তাফসিরকে একত্রিত করে এটার মূল কথাটা সারাংশটা সার সংক্ষেপটা দিয়ে এই তাফসিরটা লেখা হয়েছে এটার নাম জুবদাতুর তাফসির এটা সৌদি আরবের ওয়াজারত সৈয়ুল ইসলামিয়া ওয়ালা ওকাব তাওয়া ওয়ালা সাব অর্থাৎ ধর্ম মন্ত্রণালয় থেকে এই তাফসিরটা প্রকাশ করা হয়েছে অর্থাৎ এটা সারা বিশ্বের সমস্ত আহলুসুন্নাওয়াল জামাতের ওলামাইকার আমাদের কাছে গ্রহণযোগ্য একটা সংক্ষিপ্ত তাফসির মানে মূল কথাটা এখানে সংক্ষিপ্ত কথাটা যেটা না বুঝলেই নয় সেটা আনা হয়েছে এখানে এই তাফসিরটা আমরা একটু দেখব যে এখানে আনাকিমুদ্দিন বলতে আল্লাহ সুবাহ আমাদেরকে কি করতে বলছেন এখানে বলা হয়েছে আন আকিমুদ্দিন আয় তাওহিদুল্লাহ ওয়াল ইমানবিহি ও তাত রসুলিহি বা কবল সারা এহি চারটা কথা বলা হয়েছে একটা হলো তাওহিদুল্লাহ তাওহিদুল্লাহ মানে আল্লাহ সুবাহ তালার তাওহিদ আকিমুদ্দিন মানে আকিমু তাওহিদিল্লাহ আল্লাহ সুবাহ তালার তাওহিদ কায়েম করো ওয়াল ইমান বিহি আল্লাহ সুবাহতালার উপরে ইমান আনো ওয়াত রসুলিহি আল্লাহ রসুলদের আনুগত্য করো ওয়া কবুল সারাহি এবং আল্লাহ সুবাহতালার দেওয়া শরীয়তকে কবুল করো এই সবগুলা মিলে আকিমুদ্দিন কথাটা কি কিছু বুঝছেন চারটা জিনিস বলা হয়েছে একটা তাওহিদুল্লাহ একটা ইমান ওয়াল ইমানবিহি তাত রসুলিহি বা কবল ও সারাই এই চারটা বিষয় একামতের দিনের অন্তর্ভুক্ত এটাই আহলুসুল্লামাল জামাত তাফসির অর্থাৎ সাহাবাই কেরাম তাবেইনে কেরাম তাবে তাবেইনে কেরাম সালাফুসালহীনরা এই ব্যাখ্যা দিচ্ছেন যে প্রথমে আল্লাহর তাওহিদ বিশ্বাস করতে হবে তাওহিদের উপরে ইমান আনতে হবে এবং রাসুলদের আনুগত্য করতে হবে শরীয়তের সকল বিধিবিধান হুকুম হাকাম কবুল করতে হবে মেনে নিতে হবে মুজাহিদ রাহেমাহুল্লাহ মুজাহিদ মুজাহিদকে তাবেরি প্রখ্যাত তাবে ইবনে আব্বাস রাদি আল্লাহ তালুমার ছাত্র মুজাহিদ রাহেমাহুল্লাহ তিনি বলেন লাম ইয়াবা আসিল্লাহ নাবিয়ান কাত্তুন ইল্লা ওয়াসা বি একামতে সলা ওয়া ইতা ইজাকা ওয়াল ইকরার লিল্লাহি বিত তাআ ফাযালিকা দীনুহুল লাযী শারআ লাহুম তিনি বলেন যে তিনি সাহাবাই রামদের থেকে এই আকিমুদ্দিনের যে ব্যাখ্যা শুনছেন ইবনে আব্বাস থেকে যে ব্যাখ্যা শুনছেন সেই ব্যাখ্যাটা হলো এরকম যে আল্লাপাক পৃথিবীতে এমন কোন নবী পাঠান নাই যেই নবীকে আল্লাপাক ওসিয়ত করেন নাই বে একামাতের সলাহ সলাপ কায়েম করার ওয়া ইটাই জাকা জাকাত আদায় করার ওয়াল একরার আল্লাহর আনুগত্যের সাথে আল্লাহর স্বীকৃতি দেওয়ার বলছেন ফাজা আলিকা দিন সারা আলাহ এটাই হলো আল্লাহর দিন যেই দিনকে আল্লাহ তাদের জন্য শরীয়ত বানাইছে অর্থাৎ প্রত্যেক নবী শরীয়তে একামত সলাদ ছিল প্রত্যেক নবীর শরীয়তে ইটাও ও জাকাত ছিল প্রত্যেক নবীর শরীয়তে তাওহিদ বাধ্যতামূলক ছিল অর্থাৎ এই সবগুলোকে মিলে আল্লাপাক বলছেন আনাতিমুদ্দিন তাহলে আমরা প্রথমে বলছি যে আকিমুদ্দিন বলতে দিন বলতে যতগুলো বিষয় অন্তর্ভুক্ত এইগুলো সবগুলোকে আমরা মিলাইলে এগুলা একজন মানুষের সামগ্রিক জীবনেই তাওহিদের প্রতিফলন হবে আপনি দাওয়াত দিবেন একটা জিনিসের তাওহিদের কিন্তু তাওহিদ মানে মানে আপনি কারোর যদি হাত ধরে টান দেন হাত টান দিলে তার মাথা আসবে না হাত টান দিলে মাথা রেখে হাত অন্য অংশ আসবে শরীরের যে কোনো একটা অংশ ধরে টান দিলে তার মাথাও আসবে নাকও আসবে চোখও আসবে কানও আসবে পুরা বড়ি আসবে তাওহিদটা হলো এমন একটা জিনিস যে এটার দাওয়াত দেওয়া মানে পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দেওয়া এটার মধ্যে আগাগোড়া ইসলামের যত শরীয়ত বিধি বিধান যা আছে আইন কারণ সব তাওহিদের ভিতরে ঢুকানো হচ্ছে তো এখন এই জন্য এই সমস্ত আম্বিয়া আলহিমসালামকে আল্লাহ বলছে আনাফিমুদ্দিন অর্থাৎ তাওহিদ কায়েম করো তাওহিদ কায়েম মানে শুধু মানে ব্যক্তি জীবনে তাওহিদ না সম্পূর্ণ আল্লাহ রবুল্লা আলমিনের দিন মিলেই তাওহিদ তাওহিদের শাখা প্রশাখা অনেক বিস্তৃত ওয়ালা তাতাফাররাকু ফি আল্লাহ পাক বলেন আয় লা তাখতালিফু তাওহিদ তাওহিদ নিয়ে একতালাপ করিও না কারণ তাওহিদে একতালাপের সুযোগ নেই তাওহিদে যদি কেউ একতালাপ করে ইমান থাকবে কি বলেন তাওহিদে যদি কেউ একতালাপ করে তার ইমান থাকবে তাওহিদে একতালাপ করলে মানে তো সে শেরকে চলা যাবে এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তাতাফাররাকু ফি খবরদার লা তাখতালিফু ফি তাওহীদ ওয়াল ঈমান বিল্লাহ ওয়া তাআত রাসূলিহি ওয়া কবুল শারাঈ অর্থাৎ তাওহীদের ব্যাপারে আল্লাহর উপরে ঈমান আনার ব্যাপারে রাসূলদের আনুগত্য করার ব্যাপারে আল্লাহর শরীয়তকে কবুল করার ব্যাপারে কোনো একতলাফের সুযোগ নাই কিন্তু ফেকি মাসালা মাসাইলে একতলাফের সুযোগ আছে এই জন্য আল্লাহাক বলছেন লিকুল্লিন যা আল্লাহ মিনকুম সেরাতা মেনহাজা প্রত্যেক নবীকে আমি আলাদা আলাদা শরীয়ত এবং মেনহাজ মানহাজ দিছি তার অর্থ হলো ওই ফেকি মাসালার ক্ষেত্রে অনেক মাসালা মাসাইল বিভিন্ন নবীর শরীয়তে বিভিন্ন রকম ছিল কিন্তু তাওহিদটা বিভিন্ন নবীর শরীয়তে বিভিন্ন রকম ছিল না তারপরে এই যে শরীয়ত কবুল করা রাসুলদের আনুগত্য করা আল্লাহর উপরে ইমান আনা এইগুলোর ব্যাপারে কোন নবীর শরীয়তে ভিন্নতা ছিল না এখানে আল্লাহ সুবান তালা এই জন্য এই নির্দেশটা দিয়েছেন যে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাপার কাবুরা আল ইলাই কাছে এটাই সবচেয়ে বড় কঠিন মা ইলাই আপনি তাদেরকে যেদিকে ডাকতেছেন নবিসাম মাক্কি জীবনে কিসের দিকে ডাকতেছিলেন তাওহিদের দিকে এই জন্য আল্লাপাক বলতেছেন এই তাওহিদের দিকে আসা এটা মুশ্রিকদের জন্য সবচেয়ে কঠিন কেন কঠিন কারণ মুশ্রিক তো তাওহিদের বিপরীত সেরেক কাজ করে তো সেরেক ছাড়ি সে তাওহিদে আসবে এটার থেকে কঠিন আর কি হতে পারে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ রব্বুল আলমিন এই তাওহিদের জন্য মনোনীত করেন যাকে আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা করেন যাকে আল্লাহ ভালোবাসেন যাকে আল্লাহ ফিরিয়ে আনবেন ইচ্ছা করেন ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন হেদায়ত দান করেন সুহান আল্লাহ তাহলে হেদায়ত পাওয়া তাওহিদ পাওয়া আল্লাহর বাছাইকৃত হওয়া এটা সম্পূর্ণরূপে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের মাসিয়াতের উপরে নির্ভরশীল তাহলে যে ব্যক্তি তাওহিদ পাইছে বুঝতে হবে যে আল্লাহ তাকে মহব্বত করে যে ব্যক্তি তাওহিদ পাইছে সেরেক মুক্ত হয়েছে সেই ব্যক্তি বুঝতে হবে আল্লাহ আমাকে বাছাই করছেন মনোনীত করছেন আল্লাহ আমাকে হেদায়ত দেখাইছেন এটা সম্পূর্ণ আল্লাহর মাসিয়াতে আল্লাহর ইচ্ছা আমরা এই তেরো নম্বর আয়াতটার একটু ব্যাখ্যা বেশি করলাম এই জন্য যেহেতু যাতে আমরা এই আয়াতটা ভালো করে বুঝতে পারি কারণ এই আয়াত নিয়ে অনেক আলোচনা সমালোচনা বিভিন্ন রকম হয়ে থাকে এই জন্য আমাদের কাছে স্পষ্ট যাতে হয় যে আল্লাহ রব্বুল্লা আলমিন এই তেরো নম্বর আয়াতে আমাদের কাছে কি নির্দেশ দিচ্ছেন কি বলতে চাচ্ছেন